طغى الجبناء وانتفخ الأصاغر بأمر يجعل الإنسان حائر سجون الظلم قد ملئت ففيها أسود بالعقيدة لا تتاجر ففيها الظلم والتعذيب عرفا لسجان بقسوته يفاخر فتسهير وتنكيل وجلد وأصناف العذاب من العساكر وأصناف العذاب من العساكر وحرمان من الأحباب دهرا فلا أهل تراهم أو تناظر فلا الأبناء قد رحموا بكاهم ولا لتواسل الآباء ناصر إهانات تكال لأهل دين فلا للدين قدر عند فاجر وإن أبصرت أحكاما لقاض فويل للقضاة الحكم جائر فويل للقضاة الحكم جائر بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আমরা তাগুত নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যেই দুটি পর্ব আলোচনা করেছি আজকে আমাদের এই বিষয় অর্থাৎ তাগুত বিষয় সর্বশেষ পর্ব অর্থাৎ তিন নম্বর পর্ব আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল তাগুতের কাছে যে কোনো বিচার নিয়ে যাওয়া প্রসঙ্গে অর্থাৎ যে ব্যক্তিরা তাগুতের কাছে ছোট বড় যে কোনো বিচার নিয়ে যায় আল্লাহ সুবাহ এদের সম্পর্কে কি হুকুম বর্ণনা করেছেন সেই বিষয়ে আমাদের আজকের এই আলোচনা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়াকে কসম করে ওই ব্যক্তিকে কাফের বলেছেন কসম করে ওই ব্যক্তিকে কাফের বলেছেন আল্লাহ সুবাহ নিজে তো আমরা এই সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ সুবাহ বলেন فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا অতপর যদি কোনো বিষয় তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় তাহলে সেই বিষয়কে মীমাংসার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে তোমরা ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি ইমান এনে থাকো এটাই উত্তম এবং সুন্দরতম মর্ম কথা এই আয়াতে আমরা দেখলাম যদি তোমরা কোনো বিষয় বিবাদে লিপ্ত হও অর্থাৎ ফাসাদ যে কোনো বিষয় ঝগড়া মতবিরোধ যদি তোমাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে সেই বিষয় মীমাংসার জন্য তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে বিষয়টাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে কোরআনের দিকে ফিরিয়ে দেওয়া কোরআনে সেই বিষয়ে কি হুকুম রয়েছে সেখান থেকে সমাধান গ্রহণ করা আর রসুলের দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে হাদিস যে আল্লাহ রসুল সাল্লাম সেই বিষয়ে কি সমাধান দিয়েছেন সেটা গ্রহণ করা আল্লাহ সুবাহ এখানে শুধু এতটুকুই বলে থামতে পারতেন কিন্তু আল্লাহ সুবাহ তারপর আরেকটি কথা বলেছেন আর তা হচ্ছে যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি ইমানদার হয়ে থাকো ইমান এনে থাকো তাহলে এই কাজটি তোমরা করবে তাহলে বোঝা গেল যদি আমরা আল্লাহর প্রতি ইমান এনে থাকি মুমিন হয়ে থাকি মুসলিম হয়ে থাকি তাহলে আমরা সব কিছুতেই আল্লাহ এবং তার রসুলের দিকে মীমাংসার জন্য ফিরিয়ে দিব আর যদি মুমিন না হয়ে থাকি আল্লাহ সুবাহ এখানে ইন শব্দটা ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে যদি অর্থাৎ শর্ত এখানে আল্লাহ সুবাহ ইমানদার হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য সমস্ত কিছুকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া শর্ত করছেন অর্থাৎ সেই শর্তটা হচ্ছে ইমানদার হওয়ার সুতরাং যে ব্যক্তি এই কাজটি করবে সে ইমানদার হবে আর যে ব্যক্তি মীমাংসার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরবে না সে ব্যক্তি কাফের বলে গণ্য হবে এই আয়াত তার স্পষ্ট প্রমাণ আল্লাহ সুবাহ আরেক আয়াতে বলছেন ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ইমান এনেছে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে অথচ এসব ব্যক্তিরাই তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করতে হুকুম করা হয়েছে এই আয়াত আমরা দেখতে পেলাম আল্লাহ সুবাহ ওইসব মুমিনদের ইমানকে প্রত্যাখ্যান করছেন যারা বলে আমরা ইমান এনেছি কোরআনের উপর এবং আমরা ইমান এনেছি পূর্বে সমস্ত আসমানে কিতাবের উপর অর্থাৎ ইমানের সমস্ত শর্তগুলো তারা পূরণ করে বলে দাবি করে কারণ আল্লাহ সুবাহ এখানে বলছেন যে আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমান আনার দাবি করে তো এই যে একটা বাক্য ইমান আনার দাবি করা এই কথাটা আল্লাহ সুবাহ ব্যবহার করছেন তার মানে তারা ইমান আনার দাবি করে কিন্তু তারা ইমানদার নয় তারা মিথ্যাবাদী সুতরাং যদি কোনো ব্যক্তি মিথ্যা দাবি করে তাহলে তার ক্ষেত্রেই এই শব্দ ব্যবহার করা হয় তো আল্লাহ সুবাহান ঠিক এই শব্দ ব্যবহার করছেন যে আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে তারা ইমান এনেছে অথচ তারা তাগুদের কাছে বিচার নিয়ে যেতে চায় অর্থাৎ আল্লাহ সুবাহান ওই সব ব্যক্তিদের ইমানকে প্রত্যাখ্যান করছেন যারা তাগুতের কাছে বিচার নিয়ে যায় এবং তারা যে বলছে যে আমরা ইমান এনেছি এই কথা আল্লাহ বলছেন এটা তাদের মুখের দাবি মাত্র আল্লাহর কাছে এই ইমান গ্রহণযোগ্য নয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর অবতীর্ণ কিতাবের এবং রাসূলের দিকে ফিরে এসো তখন তুমি ওই মুনাফিকদেরকে দেখবে তারা তোমার থেকে ঘৃণা বরে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে তো এই বিষয়টা আমরা দেখতে পারি যে আমাদের সমাজে যখন আমরা বলি যে আমরা জেহাদের মাধ্যমে আল্লাহ সুবাহর যে শরিয়া রয়েছে ইসলামী হুকুমত রয়েছে তা প্রতিষ্ঠা করব। তখন এই কথা বলার পর সমাজের এক মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কি আপনি আপনার ফ্যামিলিতে যখন বলবেন বিবাদমান যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবাহ এই হুকুম দিয়েছেন তখন দেখবেন আপনার ফ্যামিলি থেকেই আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আপনাকে প্রত্যাখ্যান করছে এখন আমরা সরাসরি একটি আয়াত দেখব যে আয়াতে আল্লাহ সুবাহ নিজের কসম করেছেন নিজের কসম করে ওই ব্যক্তিদেরকে কাফের ফতুয়া দিচ্ছেন আল্লাহ সুবাহ বলছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما অতএব তোমার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফয়সালা দিবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব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 করানো হয়েছে সেই করানোটা হয়েছে জুলুম নির্যাতন বা অত্যন্ত মানে কঠিন জোর জবস্তির সাথে তাহলে সেই কুফুরিটি যদি আপনাকে করানো হয় সেক্ষেত্রে আপনার উপর কুফুরি হুকুম পতিত হবে না কারণ আল্লাহ সুবাহ এখানে বলছেন ইল্লামান উকরিহা তবে তার জন্য নয় যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় অথচ তার অন্তর ইমানের উপর অবিচল থাকে তো আপনি আপনাকে এত বেশি জোর জবস্তি করা হয়েছে যে আপনি কুফুরি করতে বাধ্য হয়েছেন বা কুফুরি কথা বলতে বাধ্য হয়েছেন কিন্তু আপনার অন্তর ইমান পরিপূর্ণ ছিল তাহলে সেক্ষেত্রে আপনার উপর এই কুফুরি বিধান প্রযোজ্য নয় আপনি কাফের বলে গণ্য হবেন না আপনি মুমিন বলে গণ্য হবেন আমরা যদি এরকম কোন পরিস্থিতিতে পড়ি বিশেষ করে যারা দারুল কুফুরে বসবাস করেন এদের ক্ষেত্রে বিষয়টা হয়ে থাকে ধরুন আপনি রাস্তা চলাফেরা করছেন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাক্সিডেন্টের বিষয় হলো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ব্যক্তির সাথে আপনার কোনো মহামেলাত মহাসালাতের ক্ষেত্রে সমস্যা হলো এক্ষেত্রে যদি আপনি পুলিশকে ফোন করেন পুলিশ একটি তাগুদ আমরা তো শুধু বুঝি যে তাগুদের কাছে বিচার নিয়ে যাওয়া মানে চেয়ার টেবিল থাকবে আদালত থাকবে তা ওটা তো আছেই আপনি পুলিশকে ফোন করলেন বা তাগুদের যে কোনো বাহিনীকে ফোন করে আপনি তাকে সেখানে নিয়ে আসলেন এবং তার কাছে আপনি বিচার প্রার্থনা করলেন অর্থাৎ আপনি বললেন যে আমাদেরই সমস্যা আপনি সমাধান করে দিন তো এটাও কিন্তু আপনি কুফুরি করলেন এটা আপনি কুফুরি করলেন কারণ আপনি তাগুদের কাছেই বিচার চেয়েছেন যদি আপনি এই কাজটা না করেন যে ব্যক্তি তাগুদকে নিয়ে এসেছে সে ব্যক্তি কুফুরি করেছে এই জন্যই তো দারুল কুফুরে বসবাস করা জায়জ নেই এই জন্য দারুল কুফুরে বসবাস করা হারাম কারণ সেখানে আপনার সব মহামেলাত মহাসারাত সমাধান সব কিছু আপনাকে তাগুদের দিকে ফিরে যেতে হবে সেই দারুল কুফুরে বসবাস করে আপনি নিজেকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যেতে পারবেন না এই জন্য হয় নিজের স্থানে জেহাদের মাধ্যমে দারুল ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আর না হয় দারুল ইসলামে হিজরত করে এই কুফুর থেকে বাঁচতে হবে যারা দারুল কুফুরে বসবাস করেন এরা এই বিষয়ের সাথে খুব বেশি খুব বেশি সুপরিচিত আর সে বিষয়টা হলো যে কোনো সময় যে কোনো একটি কিছু নিয়ে তাগুতের কাছে মিছিল মিটিং এবং সমাবেশের মাধ্যমে বিচার প্রার্থনা করা তো আপনি বিচার প্রার্থনা বিচার চাওয়া সেটা সরাসরি মামলা মোকদ্দমার মাধ্যমে মাধ্যমেই হোক অথবা কোনো সমাবেশের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক আপনি যে ভাবেই যদি তাগুদের কাছে বিচার চান তাহলে সেটি কুফুর বলে গণ্য হবে কারণ বিচার চাওয়া হচ্ছে মূল বিষয় আর সেই বিচার চাওয়ার যত মাধ্যম হতে পারে সে অনেক মাধ্যম হতে পারে মাধ্যমগুলো মূল মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে বিচার চাওয়া তো আমরা দেখি দুনিয়ার বিভিন্ন প্রান্তরে মুসলিম নামধারে কিছু মানুষ যখনই ইসলামের তাদের স্বার্থে কোনো আঘাত আসে অর্থাৎ সেই দারুল কুফুরের সংবিধানটাই তো কুফুরি তারা এর বিরুদ্ধে কোনো সভা সমাবেশ বা হরতাল মিছিল মিটিং অর্থাৎ গণতন্ত্রের কোন ইবাদত করছে না এই যে সমা সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো তো গণতন্ত্রের একটা ধর্ম সে ধর্মের একটা ইবাদত এগুলো তো যখনই তাদের স্বার্থে কোনো আঘাত আসে ইসলামের কোনো বিষয় কুফাররা যখন আরো বিষয়গুলো যখন তারা আঘাত দেওয়ার চেষ্টা করে তখন তারা সরাসরি জিহাদের দিকে না যেয়ে তারা তাগুদের কাছে বিচার প্রার্থনা করে অমুকের বিচার চাই তমুকের বিচার চাই অমুকের ফাঁসি চাই তমুকের ফাঁসি চাই আর এগুলো নিয়ে পুরো ইন্টারনেট দুনিয়ায় মুসলিম নামধারী অ্যাক্সিডেন্ট মানুষ এগুলো এগুলো প্রচার করতে থাকে তো আল্লাহ সুবাহ এই সব মানুষদেরকেও তাদের ইমানকে প্রত্যাখ্যান করেছেন তা আমরা আগের সমস্ত আয়াত থেকে দেখেছি আমরা এখন আরেকটি আয়াত দেখব আল্লাহ সুবাহ বলছেন ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا এর এমন কিছু মানুষ যারা বলে আমরা কিছু গ্রহণ করি আর কিছু প্রত্যাখ্যান করি এবং তারা এর মধ্যবর্তী একটি পথ গ্রহণ করতে চায় আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ও আদাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা আর তারাই হলো প্রকৃত কাফের হক কাফের আর কাফেরদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি তো এইসব মানুষগুলো দেখবেন মাথায় টুপি পরে নিজেদেরকে আলেম দাবি করে আবার অমুক তমুক সব কিছুই তারা দাবি করে তো দাবি করার পরেও তারা কিন্তু বিচারের ক্ষেত্রে তারা বিচারটা নিয়ে যায় তাগুতের কাছে আর সেই বিচার প্রার্থনার মাধ্যম হতে পারে সভা সমাবেশ বা ইত্যাদি যে কোনো কিছু এটা আমাদের সমাজে বহুল বহুল প্রচলিত এটা আমরা সবাই মোটামুটি এর সাথে পরিচিত কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যে তাগুদের কাছে বিচার চাচ্ছি এটা আমাদের কুফুর হচ্ছে আসলে এই সব মানুষ তাগুদের কাছে বিচার চাওয়াকে কুফুরি মনে করে না কারণ তারা তাগুদকে তাগুতি মনে করে না তারা ওই সরকারকে কাফেরই মনে করে না তো তারা আপনি যদি এদেরকে বলেন যে ভাই আপনি কি হিসাবে এই ব্যানার ফিস্টনের মাধ্যমে আর এই গণতন্ত্রের ইবাদতের মাধ্যমে এই কুফারদের মিটিং মিছিলের মাধ্যমে আপনি তাগুদের কাছে বিচার চাচ্ছেন অমুকের ফাঁসি চাচ্ছেন সে বলবে ভাই সে আমাদের নবীকে অপমান করেছে সে আমাদের ইসলামকে অমুক করেছে তমুক করেছে সেই করেছে আপনার তখন উত্তর হওয়া উচিত আল্লাহ বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না দুনিয়া থেকে ফিতনা নির্মূল হয়ে যায় আর ফিতনা মানে কুফুর শিরিক তো আল্লাহ বলছেন যুদ্ধ করার জন্য আপনার নবীকে গালি দিয়েছে আমার নবীকে গালি দিয়েছে ইসলামকে কটুক্তি করেছে আর কত কিছু করেছে তো আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় যুদ্ধ করার জন্য তা আপনি যুদ্ধ না করে গণতন্ত্রের ইবাদতে গণতন্ত্রের ইবাদতের মাধ্যমে আপনি কুফারদের কাছে ব্যানার ফেস্টিনের মাধ্যমে সভা সমাবেশের মাধ্যমে কি হিসাবে আপনি বিচার চাচ্ছেন তখন দেখবেন যে মানুষগুলো ওই সরকারকে মুসলিম বলে ফতুয়া দিবে বলবে যে না তারা মুসলিম এরা মুসলিম এদের কাছে বিচার চাওয়া কোনো সমস্যা নেই তাগুত নয় আল্লাহ সুবাহর কাছে এইসব কুফারদের থেকে দাড়িওয়ালা এইসব টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পায়জামাওয়ালা কুফারদের থেকে আল্লাহ সুবাহ মুসলিমে জাতিকে হেফাজত করুন আর এই সব মানুষগুলোর ব্যাপারে আল্লাহ সুবাহ বলছেন অর্থ হচ্ছে তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়েছে মানে আল্লাহ বানিয়েছে আল্লাহ জেনে শুনে তাকে পদভ্রষ্ট করেছেন আর তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা অতপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তো এইসব মানুষরা যারা বোঝে শুনে আল্লাহ সুবাহ এই দিনকে প্রত্যাখ্যান করছে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করছে আল্লাহ বলছেন যে এরা তাদের নফসকে তাদের মুখের ভাষাকে তারা আল্লাহ বানিয়েছে ইলাহ বানিয়েছে আল্লাহ সুবাহ এই সমস্ত পদভ্রষ্ট শয়তানদের থেকে সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করুন আল্লাহ সুবাহ বলছেন আলম তর ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন তুমি কি তাদের প্রতি দৃষ্টিপাত করনি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে এটা তাদের মধ্যে মীমাংসা করে দেয় এরপর তাদের একদল বিমুখতা অবলম্বন করে ফিরে যায় এখানে আল্লাহ বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের মাঝখানে মানুষের মধ্যে সমস্ত বিবাদকে মিটিয়ে দেওয়ার জন্য আর যারা এভাবে পদভ্রষ্ট হয়েছে আল্লাহ এদের সম্পর্কে বলছেন আফাতু মিনুনা বিবাদুল কিতাব وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون অতঃপর তোমরা কি কিতাবের কিছু অংশ ইমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের আর কি প্রতিদান হতে পারে আর কেয়ামতের দিন তাদেরকে কঠিন তো আজামে নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন এখানে দেখা যাচ্ছে যারা আজকে মুসলিম নামধারী যারা আজকে নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তারা তাগুদের কাছে বিচার নিয়ে যায় অর্থাৎ তারা কিছু অংশ মানছে আর কিছু অংশ অস্বীকার করছে এইসব মানুষগুলোকে আল্লাহ সুবাহ বলেছেন যে দুনিয়াতে এদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি ছাড়ার কি থাকতে পারে এই মানুষগুলো দেখবেন যখন আদালতে বা তাগুদের কাছে বা যে কোনো জায়গায় যায় বা ব্যানার ফেস্টুনের মাধ্যমে যখন তারা বিচার চায় তারা তাগুদের হাতে নির্মম প্রহারের শিকার হয় মায়ের খায় ইচ্ছা মতো লাঞ্ছনা হয় তারপরে মামলা জেল জরিমানা আরো কত শাস্তি সম্মুখীন তারা হয় এগুলো সব আল্লাহর পক্ষ থেকে গজব সব আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা দুনিয়াতে এরা মনে করছে ও আমরা তো খুব ভালো কাজ করছি আল্লাহর দিনের জন্য আমরা মিছিল মিটিং করছি আর আমাদেরকে এর জন্য শাস্তি দেওয়া হচ্ছে আমরা সফল কাম কোশ্চিন কালেও না আল্লাহ সুবাহ বলছেন ইল্লা দুনিয়া দুনিয়ার আজাব এগুলো এদের জন্য আজকে যদি তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সেইদের জন্য জিহাদের মাধ্যমে কষ্ট করত তাহলে সেই কষ্টের প্রতিদান তারা আল্লাহর কাছে পেত কিন্তু তারা গণতন্ত্রের ইবাদতের মাধ্যমে যখন তাগুদের কাছে বিচার নিয়ে যাচ্ছে তখন আল্লাহ সুবাহ তারা দুনিয়াতে এদেরকে লাঞ্ছনা কষ্ট অপমান আরো কত কিছুর মাধ্যমে শাস্তি দিচ্ছেন আর আল্লাহ বলছেন রদ্দুন আদাব আর কেয়ামতের দিনে এদের জন্য তো কঠিন আজাব তা তো আছেই তা তো অপেক্ষা করছেই আমরা আজকে এই কুফুরটাকে এত বেশি হালকা করে ফেলেছি আমরা ইন্টারনেট জগতেও তাগদের কাছে আমরা বিচার চাই আমাদের ইন্টারনেট জগতে একটা নাম আছে রিপোর্ট করা আপনি কার কাছে রিপোর্ট করছেন আপনি কার কাছে রিপোর্ট করছেন একটা বিষয় সেই রিপোর্ট আপনি একটা তাগুদের কাছে করছেন আপনি একটা আবেদন করছেন সে আবেদনটা যাচ্ছে একটা তাগুদের কাছে তো সেই রিপোর্ট করা বা আবেদন করা বা বিচার চাওয়া সেটা হতে পারে বাস্তবে হতে পারে ইন্টারনেট জগতে হতে পারে অন্য কোনো মাধ্যমে যেখানে কুফফারদের সাথে আমাদের সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ ছিন্ন সেখানে আমরা বাস্তবে অবাস্তবে অর্থাৎ ইন্টারনেট বা যে কোনো স্থানে কুফফারদের কাছে আমরা সাহায্য চাচ্ছি অর্থাৎ রিপোর্ট করছি বিচার দিচ্ছি সমাধান চাচ্ছি এই কাজগুলো আজকে মুজাহিদ নামদারি কিছু মানুষরাও করছে তাদের কাছে কুফফারদের কাছে রিপোর্ট করা কোনো কুফুর নয় আপনি দেখবেন এদের মুখে অনেক বিকৃত ব্যাখ্যা শোনা যাবে আল্লাহ সুবাহ আমাদেরকে ছোট বড় সমস্ত কুফুর থেকে ইন্টারনেটের কুফুর এবং বাস্তবের কুফুর সমস্ত কুফুর থেকে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকটি মুজাহিদকে প্রত্যেকটি মমিনকে প্রত্যেকটি মুসলিমকে হেফাজত করুন আল্লাহ সুবাহ আমাদেরকে তাওহিদের সর্বোচ্চ স্থান তাওহিদের সর্বোচ্চ মাকাম সেখানে পৌঁছে দিন এবং শাহাদাতের সর্বোচ্চ স্থান আল্লাহ সুবহান আমাদেরকে দান করুন এবং জান্নাতে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস আল্লাহ সুবহান আমাদেরকে শাহাদাতের মাধ্যমে দান করুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজাকুমুল্লাহ খাইরান